তুমি কি করেছ সারা জীবন গীতাটার একটা পাতা উঠুলে দেখনি যেটাকে বাইরের বিদেশের দার্শনিকরা জার্মান সাইন জার্মানের বৈজ্ঞানিক যারা আছেন যারা দার্শনিক তারা পর্যন্ত বলছে ইট ইজ এভারগ্রিন সায়েন্স কোনোদিন পুরনো হবে না গীতার যে বিদ্যা এটা যদি অনন্তকাল আমি আলোচনা করি কোনোদিন পুরনো হবে না চৈতন্য আমি যদি এক এক লক্ষ বার পাঠ করি তারপরেও চৈতন্য চৈতন্য পুরনো হবে না কেন নিত্য নতুন ভগবানের কথা গীতার এক একটা উপদেশ যদি পালন করেন আপনি মানুষের মতো মানুষ শুধু হবেন না আপনি মানুষের ওপরে যে মনি মনুষ্যত্বের ওপরে যে মনীষা সেটা লাভ করে জগৎকে পথ দেখাতে পারবেন কিন্তু এখন পথ দেখাবার লোকের অভাব সাধুগুরু বৈষ্ণব রূপে সেজে রয়েছেন তারাও ব্লাইন্ড প্রহ্লাদ মহারাজ দুঃখ করে বলেছেন অন্ধা যথান্ধৈ রূপণীয় মায়নম তেয়োপি সেচতন্ত মরুধাম নিবাধ্যা one blind man can not guide you এই কথাটাই আপনি ভুল করেন একটা অন্ধলোক কখনোই আপনাকে রাস্তা দিকে নিয়ে যেতে পারবে না এই কথাটা আপনাদের বোঝবার ভুল যেসব রাজনৈতিক নেতারা রয়েছেন তারা সব ব্লাইন্ড তারা দেখতে পাচ্ছেন না নিজের পথই দেখতে পান না পারমার্থিক জীবন দেখতে পান না তারা কি করে গাইড করবেন তারা পারবেন না ওই জন্য প্রহ্লাদ মহারাজ থেকে আরম্ভ করে ধ্রুব মা ছেড়ে দিন স্বয়ং রামচন্দ্র স্বয়ং রাম স্বয়ং রামচন্দ্র ভগবান সেই রামচন্দ্র ভগবান স্বয়ং ভগবান তিনি পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করেছেন কোনো সমস্যা এলে ভগবান সবই জানে ইচ্ছে করে বলতেন আচ্ছা আপনাদেরকে ডাকলাম এই পরিস্থিতিতে কি করা যায় আর ভগবান কি জানেন না অনন্ত ব্রহ্মাণ্ডের সব কিছু জানেন ভগবান অমনি প্রেজেন্ট সমস্ত কোণে কোণে ধুলিকণাতে ভগবান আছেন এবার আপনার বিশ্বাস থাকে সেখান থেকে প্রকট হয়ে যাবে সেই রামচন্দ্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কনসাল্ট করতেন পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা দ্বারিকানাথ তিনি উদ্ধবের সঙ্গে উদ্ধবকে ডেকে উদ্ধব এরকম এরকম পরিস্থিতি হয়েছে এখন কি করা যায় বলতো উদ্ধব এবার পরামর্শ দিচ্ছেন আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত সেখানে আচ্ছা তুমি বলছো যাই তাহলে গিয়ে কি করব প্রথমে আপনি জরাসন্ধের ব্যাপারটা সামলান তারপরে ওই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তারপর অন্যান্য ও তাহলে ঠিক আছে এইগুলো চিন্তা করে উদ্ধবজি পাগলের মতো কেঁদেছিলেন কখন যখন কৃষ্ণ চলে গেছিল বলে এই ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর আমাকে ডেকে বলতো উদ্ধব একটু এসো তো একটা সমস্যা ডেকে যে কি করা যায় উদ্ধব পরবর্তীকালে কৃষ্ণ যাওয়ার পর কেঁদেছিলেন চুল ছিঁড়ে বলছে এই ভগবান নাকি আমাকে পরামর্শের জন্য ডাকতো আমি তার কনসালটেন্ট মন্ত্রী মন্ত্রী মানে মন্ত্রণা করে যার সঙ্গে তো আমাকে এইসব করতেন অবাক কাণ্ড দুব মহারাজ প্রহ্লাদ মা এরাও তাই যে কোনো রাজা ধার্মিক রাজার জীবনকালে বিক্রমাদিত্য চাণক্যের জীবন ফরুন সেখানেও দেখবেন তার উপদেশ এখন পর্যন্ত চলে চলে না চাণক্যের অ্যাডভাইস এখন চলে কি না কে বলবে না চাণক্যের অর্থনীতি ইকোনমিক্স চাণক্য আজকে কত হাজার বছর আগে দিয়ে গেছিলেন চাণক্য ইকোনমিক্স অর্থনীতি আজকে পর্যন্ত চাণক্যের অর্থনীতি আমাদের পড়তে হয় যারা পড়াশোনা করেন কিন্তু কেউ মানেন না সারা পৃথিবী চাণক্য তার যে অর্থনীতি সারা পৃথিবীর সেটাকে কনসাল্ট করা উচিত সারা পৃথিবী এত পাওয়ারফুল কিন্তু আমরা মানি না সাধুগুরু বৈষ্ণবের বুদ্ধি বিচার আমরা গ্রহণ করতে চাই না আমরা আনস্মার্ট হয়ে যাব এই সাধুগুরু বৈষ্ণবের কথা আমরা আনস্মার্ট হয়ে যাব আমরা অ্যাডভান্স আর থাকতে পারবো না এই আমাদের বিচার আমরা দেখলাম এই বাচ্চাটা যে পাগল হয়ে গেল তার কারণ হচ্ছে এই অনিত্য বিষয়তে সে সম্বন্ধ স্থাপন করেছিল এবং সেটা হারিয়া ফেলার ফলেতে সে পাগল হয়ে গেল সে ব্রেনটা ব্যালেন্স রাখতে পারল না আর রবি ঠাকুর যে বলেছিলেন সেটা আপনাকে বোঝাবার জন্য তিনি অতটা বোকা ছিলেন না আপনি যতটা বোকা ভাবছেন ততটা বোকা না যদি হতো তাহলে তার ওই লেখাগুলোতে যেটা নিয়ে তিনি গীতাঞ্জলি লিখেছিলেন যেটা নিয়ে নোবেল প্রাইজ পেলেন সেটা পড়ে দেখবেন তার মধ্যে সবিশেষ ভগবান এবং নির্বিশেষ দুটোই আছে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে এগুলো কোথাকার গীতাঞ্জলি থেকে তাহলে তিনি যদি একেবারেই কিছু না বুঝে থাকতেন তাহলে এগুলো কি করে লিখলেন যদি কবি নজরুল এগুলো না বুঝে থাকতেন তিনি কি করে এরাম লিখলেন তিনি আপনি বেশি বুদ্ধিমান না নজরুল বেশি বুদ্ধিমান নজরুল তো মুসলিম ছিলেন আর মুসলিম হলেও তিনি বুঝেছিলেন কিন্তু আপনি বুঝতেন নজরুল যদি না বুঝতেন তাহলে কি করে নজরুল গীতিতে ওরাম লিখলেন এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ এটা তো ফিলোসফিক্যাল হাই থটস কি করে তার মধ্যে এলো এই অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে তুমি একটা বিরাট শিশু গোপাল খেলছো তুমি এটা কি করে তিনি বললেন তিনি তো মুসলিম ছিলেন মুসলিম থাকলে অনেক ভালো ছিলেন তোমার আমার থেকে অনেক উঁচু ছিলেন তার চিন্তাধারা সেখানে বিচার হলো এই যার যত রিয়ালাইজেশন পাওয়ারের উন্মেষ হবে সে তত উঁচুতে উঠতে পারবে যার যত বিচার বুদ্ধি নিম্নগামী হবে আর degradation humanity degradation of humanity really এটা দুঃখের ব্যাপার মানবিকতার যদি অবক্ষয় হয় ধীরে ধীরে এখন যা হচ্ছে পুরো সমাজে এটা বড় দুঃখের ব্যাপার এর তুল্য লজ্জার কিছু নেই জঙ্গলের পশুগুলো রাস্তার কুকুরগুলো এখন আমাদের কাছে আঙুল দিয়ে বলে ওহে মানুষ আমরা তো খালি খাওয়ার জন্য কুকুরে কুকুরে আমরা মারামারি করি আর তোমরা তো সবসময় কামড়াকামড়ি করছো কি নিয়ে করছো তোমাদের কি আদর্শ আছে তোমরা তো আমাদের থেকেও নিচুতে রাস্তার কুকুরগুলো বলছে যে আমরা তো কেবল আমরা অজ্ঞানে রয়েছি আমরা খাওয়া দাওয়ার জন্য লড়াই করি অন্য সময় লড়াই করি না আর তোমরা তো সব সময় তোমরা সকল সময় ঘরের ভেতর বাইরে যখন কামড়া কামড়ি ছেঁড়া ছিঁড়ি তোমরা আমাদের থেকে উঁচু না নিচেতে আছো বলো তো দেখি বিচার করে নিরপেক্ষ বিচার করো আমরা লজ্জা মুখ দেখতে পারবো না সত্যি আমরা কতটা নিচে নেমে গেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা যে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এটা আপনাকে বোঝাবার জন্য কথাটা কি বললে তুমি তুমি যে জিনিসটা চাইলে এতদিন তপস্যা করলে এতদিন চেষ্টা করলে কেন পাওয়ার আগে ভাবতে পারলে না কি খেলে আমার ভালো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা শিক্ষার বিষয় মনে হয় যেন একটা কবি লিখেছেন কিন্তু এর মধ্যে শিক্ষার আছে আরে মশাই তুমি চাইবার আগে কেন ভাবলে না তুমি চেয়ে ফেললে আমি বিয়ে করব ওই মেয়েটাকেই আমার চাই কর বিয়ে যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম বিয়ে করে ফেললো বাবাকে ত্যাগ করে দিল আমি ওকেই বিয়ে করব কর মর বিয়ে করে এবার ছ মাসের মধ্যে লাতালাতি তারপরে এবার ডিভোর্স কেস কামারি এই তো শান্তি তখন বলে আর চাই না কেন রে এই মেয়েটার জন্য তো বাড়ি কত কষ্ট করলি সারা জীবন নষ্ট করলি মা বাবাকে ত্যাগ করলি এখন বলি চাই না এখন বলি চাই না বলে আগে তো ভাবতে পারিনি বলে আগে তো ভাবতে পারিনি কেন আপনি আগে ভাবতে পারিনি এত জীবনটাকে দিলি পড়াশোনা নষ্ট করলি জীবনটাকে নষ্ট করলি হ্যাঁ ওই মেয়েটার জন্য এখন তুই বলছি চাই না এখন ডিভোর্স হলেই ভালো তাহলে তোমার চাওয়াটার আগে তুমি বুদ্ধিমান বলে পরিচিত হলো না বুদ্ধিমান বলে তোমাকে বলা হবে না যে কোনো বস্তু চাইবে সেই চাওয়ার পেছনে একটা লজিক চাই বাস্তব লজিক তুমি কি চাও এবং সেই বস্তুটা নিয়ে কি করবে আলটিমেট তোমার কি লাভ হবে এইসব অ্যানালিটিক্যাল আইডিয়া কাউন্ট হ্যাঁ পাস করতে হবে বাবা বলেছে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করবো যত খুশি মাস্টার রাখার পর আর চার্টার করে কি হবে বলে চার্টার করে এক কাজ করব সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ভালো করে শেখাবো লোককে এইভাবে ইনকাম ট্যাক্সে ফাঁকি দাও এই তো আপনাদের এডুকেশন চার্টার পড়া মানেই কি বেশিরভাগ ক্ষেত্রেই তো এই কী করে ফাঁকিটা দেখিয়ে দেবো তুমি কি করে ট্যাক্স ফাঁকি দিয়ে কি করে জমাতে পারবে এই তোমার এডুকেশন তোমার এই দূর তোমাকে তো এডুকেশন পড়ানো হচ্ছে না আগেকার দিনের পড়াশোনাগুলো হতো ছোটবেলা থেকে ঋষি বালকরা পরম সত্য বস্তুকে জানবার জন্য তোমাকে তো পরম সত্য বস্তুর কথা আলোচনা করা হয় না এরকম সাহস একমাত্র হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের এক থাপ্পড় দিয়ে দিয়েছিলেন নোটেন সাহেবকে কি বললে আমার দেশকে নিন্দা করলে এক থাপ্পড় কাকে দিলেন ওটেন সাহেবকে ব্রিটিশ একটু ভয় করেন কারণ তার অন্তত দেশমাতার জন্য ভালোবাসা ছিল তোমার কি আছে দেশমাতার জন্য ভালোবাসা আছে না সোসাইটির জন্য ভালোবাসা আছে কার জন্য ভালোবাসা আছে কিছুই নেই এটা আদর্শই নেই সাহস তখন হয় যখন একটা মোরালিটি থাকে একটা আদর্শ থাকে সব ঢোঁড়া সাপ একটারও কোনো সাহস নেই কেন আদর্শ নেই তাতে এখানে বিচার করা দরকার যে বস্তুগুলো তুমি চাইছো স্বাস্থ্য প্রমাণ করে দিচ্ছে আরে মূর্খ নিত্য সম্পত্তি নিত্য অমৃত ভগবানকে চা ভগবানই তো তোর সম্পত্তি তোর সম্পত্তি কে তোর সম্পত্তি তো ভগবান আর তো কেউ নয় কিন্তু এতদিন ধরে তো তুই ভাবিস নি সম্পত্তি কে আছে কোন সম্পত্তি আছে দেখা ব্যাংকের ব্যালেন্স কোটি টাকা কত দেখলাম শেয়ার বাজার শেয়ার বাজারের কেলেঙ্কারি হলো শেয়ার বাজারের পৃথিবীতে কেউ নেই তার ব্রেনের সঙ্গে টেক্কা দিতে পেরেছে সেও তো গুলিতে একেবারে মারা গেল গেল না পুরো পৃথিবীর শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে কত কোটি টাকা বানিয়েছিল মনে আছে গুজরাটি আমি আর নাম উচ্চারণ করব না মুখটা দূষিত হবে ভাগবত কথা বলতে বসেছি যারা জানেন তারা জানেন পুরো পৃথিবীকে বোকা বানিয়ে দেবো চিন্তা করুন আপনার তার ব্রেনটা কিন্তু আমি আপনাদেরকে যে প্রশ্ন করি সেই ব্রেনটার কী দাম ছিল আপনি তো বলছেন বুদ্ধিমান ছিল কিন্তু সেই ব্রেনটার কী দাম ছিল সেই ব্রেনটা অত বুদ্ধি এটা যদি ভগবানের প্রাপ্তির জন্য লাগাতো তাহলে কিরম এক্সেলেন্ট রেজাল্ট হতো আমেরিকা রাশিয়া ফ্রান্স ইটালি পৃথিবীর এমন কোনো ব্রেন নেই সেগুলোকে সে একেবারে পুরো ধোকা দিয়ে পুরো শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে একবার টপে চলে গেল গেল না পরে গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে মারা গেল এই তাদের পরিণতি লাভ হবে না কিছু যত বাহাদুরি করো যত চালাকি করো লাভ হবে না আমাদের সম্পত্তি ভগবান তাকে প্রাপ্তির জন্য সাধুগুরু বৈষ্ণব আপনাদের চোখ খুলে দেবে provided you are ready to accept it এর মধ্যে এক কন্ডিশন আছে এই কথাগুলো আপনারা যদি জীবনে গ্রহণ করেন আমি কথা দিয়েছিলাম শেষের আগে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা থেকে কিছু উচ্চারণ করব বিকেলবেলা জন্মাদর্শ শ্লোকের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করব অনেক লোক যেন শুনতে পারেন সাধারণ মানুষ বিছনা থেকে সাতটার আগে উঠতেই পারে না সাতটা আটটা আমি অবাক হয়ে যাই যেখানে সূর্যোদয়ের আগে যদি সূর্যোদয় অরুণোদয়ের আগে যদি কেউ বিছনা না ছাড়ে সে চিরকাল গাধা হয়ে থাকে গাধা গাধা কেন বলে এটা স্বাস্থ্যের নিয়ম স্বাস্থ্য বলছে সূর্য সূর্য উদয়ের পরে যে ওঠে কোনোদিন তার বুদ্ধি হবে না বিচার হবে না বিচার শক্তি কেন সূর্য প্রকাশ করে সূর্য হচ্ছে প্রকাশের প্রতীক সূর্য দেবতা সূর্যনারায়ণ ভগবান আপনার বুদ্ধিকে বিকাশ করবে প্রকাশ করবে কিন্তু আপনি সূর্যোদয়ের পরে ওঠেন আগেকার আমাদের বাপদাদারা অন্তত উঠে এক লোটা জল নিয়ে সূর্য সূর্যদেবকে দিত এখন তো সেটাও দেয় না ঘুম থেকে উঠলো মুখটা ধোয়ারও দরকার নেই সঙ্গে সঙ্গে চায়ের টেবিলে গেছে বসে পড়লো এগুলো সব শিখেছে এগুলো আমাদের দেশে ছিল না এগুলো শিখেছে তারা নতুন করে সভ্য হবে বলে মাইকেল মধুসূদনের মতো বুদ্ধিমান ব্যক্তি সে পাগলের মতো কেঁদেছিলেন পাগল তার বুদ্ধি কম ছিল না মাইকেল মধুসূদন দত্ত যার অনেক ভাষা জানা ছিল যে কোনো ভাষায় অনর্গল কথা বলতে পারেন গুজরাটি ফরাসি যে কোনো ভাষায় বাংলা ইংরাজি হিন্দি যে কোনো ভাষা বলে বলে দেবে এত বুদ্ধিমান ছিলেন কিন্তু লাভ কি হলো সেই বুদ্ধিটা তিনি বললেন এই হিন্দু সোসাইটিতে আমি থাকবো না আমি খ্রিস্টান হব ও এখানে আর কিছু খুঁজে পেল না আমাদের পৌপাদ এই জন্য বলেছিলেন দুই চারজন ব্রহ্মচারী একজন ব্রহ্মচারীকে বোঝাবার চেষ্টা করছে এই তুই কেন বাড়ি চলে যাবি এখানে থাক গৌরী মঠে কত আনন্দ বলো না আমি চলে যাব আমি পড়াশোনা করব ভালো করে বড় শিক্ষিত হব ভালো করে বোঝাচ্ছেন তাকে দেখ এখানে অমৃত আছে কিছুতে মানছে না পৌপাত ওপরে লাইব্রেরি থেকে আস্তে আস্তে নেবে এলাম গম্ভীর ব্যক্তি সিঁড়ি থেকে একটা করে স্টেপ নাপছেন আর বলছেন আপনারা কেন মূর্খের মতো সময় নষ্ট করছেন গৌরী মঠের ভেতরে কিচ্ছু নাই গৌরী মঠে ওনার মতো ওনার মতো ব্যক্তির গৌরী মঠে নেওয়ার মতো কিছু নাই ওনাকে যেতে দিন কেন সময় নষ্ট করছেন আপনারা ছেড়ে দিন ওনাকে কেন আপনারা ওনাকে আজে বাজে বোঝাবার চেষ্টা করছেন কি লাভ হবে ও কি বুঝবে ওকে ছেড়ে দিন যেদিন ও লাথি খাবে মায়ার খেয়ে যখন মুখ থুবড়ে পড়বে তখন কাঁদতে কাঁদতে চোখের সামনে দেখা বড় বড় সাধুকে গালাগাল খিস্তি দিয়ে চলে গেল সাধুদের শাসন শাসন মানল না পরবর্তীকালে সে হয়ে গেল কি কুষ্ঠ রুগী এরকম গৌরী মাঠের গালাগাল দিয়ে চলে গেল যা তা বলে চলে গেল সে বালিগঞ্জের স্টেশনে ভিক্ষা করে খায় এরম কুষ্ঠ রুগী সেই গৌরী মঠের দরগড়ার সামনে এসে বলতে একটু আমাকে একটু প্রসাদ দেবে গো তখন সেই সাধুগুলো বললো তুই আর প্রসাদ নিয়ে কি করবি প্রসাদের তো যা বাহাদুরি করেই ফেলেছিস আর প্রসাদ কি করবি তুই তখন সে বুঝলো তার আগে বুঝল না যে আমি কত বড় ভুল করেছি সাধুগুরু বৈষ্ণবের শাসন মানা যে কত অমৃত এটা কেউ জানে না এসব কথা বলতে গেলে আমার বছরের পর বছর হরিকথা বলতে হবে আপনাদের বুদ্ধিগুলোকে শুদ্ধি করার জন্য আবার কাউর ভালো বুদ্ধি থাকতে পারে তাড়াতাড়ি হয়তো হয়ে গেল সেখানে এই জন্য বলা হচ্ছে যে প্রথম কথাই হলো মনকে শুদ্ধি করা বিষয় থেকে উঠে আনা মনকে তুলে আনা এ সম্বন্ধে শ্রীমৎ ভাগজী মহাপুরাণের ছোট্ট একটা মহিমা অল্পের পর বলবো সেটা আমি অন্য অন্য সময় যখন ভাগবত প্রবচন হয়েছিল বিভিন্ন স্থানে সেই সব স্থানে ভাগবতের এই যে মহিমা আমি পদ্মপুরাণের আমি উল্লেখ করছি অল্পের ওপর সেইটার বিস্তৃতভাবে আলোচনা হয়েছিল কিন্তু এখন আমি বিস্তৃত আলোচনা করতে পারবো না সময়ের অভাবে অল্পের উপর আমি উত্থাপন করি এক ব্যক্তি যে কথাটা আমি উত্থাপন করলাম যে চাইবার আগে বিবেচনা করে চায় না লোকে কিন্তু পাওয়ার পর কাঁদে কেন হলো ঠিক এরকম ধরনের একটা ঘটনা ঘটল তুঙ্গভদ্রা নদীর তীরে দক্ষিণ ভারতে কেরালিয়ান স্টেট সেখানে এক ব্রাহ্মণ ছিলেন তার নাম আত্মদেব ছিল সেই আত্মদেব নিজেকে বড় বুদ্ধিমান মনে করত কিন্তু সরলতা ছিল লোকটার একটাই গুণ সরলতা লোকটা ব্রাহ্মণ ছিল তিনি যজমানি করে খেতেন যজমানি বোঝেন বিভিন্ন জায়গায় অর্চন ফর্চন করে যাগযজ্ঞ করে যা পেতেন খেতেন ভালোই মালপানি হতো অনেক সম্পত্তি মানিয়েছেন সোনা দানা টাকা কুড়ি ভালোই হয়েছে কিন্তু একটা দুঃখ তার ছেলে পেলে নেই এত বয়স হয়ে যাচ্ছে একটাও ছেলে পেলে জন্মালো না আর স্ত্রী ঘরে রয়েছেন তার নাম ধুন্দুলি দেবী ধুন্দুলি দেবী তিনি অত্যন্ত দুষ্টা প্রকৃতি সকাল থেকে উঠে পরশি পাশের বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া ঝাঁটি কেচ্ছা কেলেঙ্কারি গালাগাল খিস্তি এই একটু জল ফেলা নিয়ে একটু ঝাঁট দেয়া নিয়ে দেখবেন কিরকম কিছু মানুষ আছে পশুর তুলল ও একটু ঝাঁট দেয়া নিয়ে জল ফেলা নিয়ে থুতু ফেলা নিয়ে ব্যাস লড়াই ওই হয়ে গেল একটু কাঁসা নিয়ে হ্যাঁ এই নিয়ে লড়াই এই ধুন্দুলি দেবী এই প্রকৃতির ব্যক্তি সারা গ্রামবাসী অতিষ্ট এই ধুন্দুলি দেবীর কিন্তু কি করবে আত্মদেব সরল প্রকৃতির স্ত্রীর কাছে গেলে সবাই দেখবেন মাথাটা নিচু হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু হয় না কেউ যখন স্ত্রীর কাছে যায় তখন মাথা নিচু হয়ে যায় আমি বানিয়ে বলছি না আপনারা মনে করবেন না আমি সরে হতে পারি বাংলার বাঘ বাংলার বাঘ যার নাম ছিল কুমার আশুতোষ বাংলার বাঘ সেই যখন বাড়িতে যেত স্ত্রীর কাছে মাথা নিচু হয়ে যেত কথা বলতেন না তখন অল্প তার নাম ছিল বাংলার বাঘ আশুতোষ কুমার আশুতোষ এরকম মোটা মোটা গোপ ছিল দেখলে ভয় পেয়ে যাবেন কিন্তু বাড়িতে গেলে স্ত্রীর সামনে মাথা নিচু তখন আর কোনো কথা নেই এই আমাদের স্ট্যাটাস আমাদের অবস্থা দুন্দুলি দেবীর কাছেও এ আত্মদেব চুপ করে থাকতেন কিছু বলতে পারতেন কুমার আশুতোষের অনেক গুণ ছিল কিন্তু প্রচুর গুণ আমি কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে আপনারা মনে করলাম না আমি তার নিন্দা করছি খুব ভালো লোক আমি কুমার সুতেশ মাঠে সেখানে ফুটবল খেলতাম তাকে শ্রদ্ধা করি তার অনেক অবদান আছে তার গুণাবলীর জন্য তাকে সরস্বতী উপাধি দেওয়া হয়েছিল পণ্ডিত মণ্ডলী আমাদের নবদ্বীপে অনেক কথা আছে এসব কথা আলোচনার সময় নয় আমি প্রসঙ্গক্রমে তুললাম যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা এখানে ধুন্দুলি দেবী একেবারে জীবন অতিষ্ঠ করে দিয়েছেন ছেলে পেলে থাকলে তাও মা একটু শান্ত হয় কেন ছেলে পেলে খাওয়া দাওয়া ব্যাপারে নজর দেয় আর এই আত্মদেব শেষে কি করলেন দুঃখের সঙ্গে জঙ্গলে চলে গেলেন আমি অল্পের উপরে বলছি জঙ্গলে গিয়ে কাঁদতে আরম্ভ করলেন বলে আমি আত্মহত্যা করবো একে তো ঘরে স্ত্রী অবস্থা আর ছেলে পেলে নেই আমার আর বাইরের সমাজের লোক আমাকে নিন্দা করে এ ছেলে পেলে নেই সকালে উঠে আটকুড়ে আটকুড়ে বোঝেন যার ছেলে পেলে নেই মুখ দেখে না আত্মদেব যদি সামনে আসে মুখটাকে ঘুরিয়ে নেয় দক্ষিণ ভারতে এখনও আছে যে মায়ের বা যে লোকের সন্তান নেই সকালবেলা তার মুখ দেখে না সামনে এসে গেলে নেই নিচু করে অন্যদিকে ঘোরায় তারা কত দুঃখ পায় বলুন দেখি ভগবানের ইচ্ছে তো সন্তান পাওয়া না পাওয়া আত্মদেব এই জন্য গিয়ে দুঃখ প্রকাশ করছেন জঙ্গলে আত্মহত্যা করবেন হঠাৎ তার সঙ্গে একটা সাধু দেখা হয়ে একটা যটা সুন্দর সাধু বসে ভজন করছেন হ্যাঁ সেই সাধু দেখছেন এই ব্রাহ্মণটা গিয়ে নদীতে এই একটা জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে এই দাও কেন মরতে যাচ্ছ বলে আর বলবেন না আমার বাধা দেবেন না ওর দাঁড়াও না বলো কারণটা কি বলে আমার ছেলে পেলে নেই এ আমার কষ্ট আমাকে পুত্র যদি হয় তাহলে আমি জীবন রাখবো নাহলে রাখবো না তখন সেই সাধু তার কপাল দেখে বললেন দেখো তোমার কপাল যা দেখে আমি বুঝতে পারছি সাতটা জন্ম তোমার ছেলে পেলে নেই সাত জন্ম তোমার ছেলে পেলে লেখা নেই এগুলো অনেক শাস্তে বিচার আছে মনুসঙ্গীতা আদি কার সন্তানাদি হয় না তাদের পূর্বের অপরাধ আছে সেই জন্য হয় না এসব বিচার আছে এখন যাই হোক আত্মদিককে বলা হলো তোমার সাত জন্ম সন্তান হবে না এই জন্মে শুধু না এবার তা বললে হবে না আমি আপনার সামনে আত্মহত্যা করবো আমাকে ছেলে দিতেই হবে সেখানে বলে জেদ করে বসে রইল পুত্রম দেহি বলাদ অপি বলছেন পুত্রম দেহি বলাদ অপি আমাকে জোর জবস্তি ছেলে দিতে হবে সন্তান দিতে হবে পুত্রম দেহি বলাদ অপি জোর জবস্তি আমাকে ছেলে দিতে হবে আপনার ভজন বল আছে ছেলে দিন নালে মরবো এই দাঁড়া দাঁড়া দাঁড়া মরো না এদিকে এসো বলে একটা ঝোলা থেকে একটা ফল তুলে মন্তব্য করে তার হাতে যা এবার বাড়িতে গিন্নি গিন্নিকে তা গিন্নিকে খাইয়ে দিবি গিন্নিকে খাইয়ে দিলে গিন্নিকে খাইয়ে দিলে তোর সন্তান হবে কিন্তু গিন্নিকে কিছু নিয়ম মানতে হবে মিথ্য কথা বলবে না সকাল থেকে উঠে সাধুগুরুপের সঙ্গে সম্মান করবে ভগবানের অর্চনা করবে এই সব তোমাকে মানতে হবে যদি সমস্ত নিয়ম মেনে চলো মিথ্যে কথা বলবে না ব্যবিচার করবে না সমস্ত যতদিন না সন্তান প্রসব হয় ততদিন তাকে নিয়ম মানতে হবে আমরা পয়ব্রত আলোচনা করব সেটা দিয়েছিলেন কশ্যপমণি কাকে এসব আলোচনা আমরা পরে করব সেখানে আমরা দেখলাম এই ধুন্দুলি দেবীর পক্ষে ধুন্দুলি দেবীর পক্ষে এই সব কঠোর নিয়ম মেনে চলা সম্ভব নয় কেন সে সমগ্র জীবন তার অবহেলায় কাটিয়েছে নোংরামো করে পতিদেবতা যখন তাকে ফল দিয়ে বললে ফল হাতে দিয়ে বলে ওগো শুনছ গো এই ফলটা তুমি এটা আহার করো সাধু দিয়েছে তোমার সন্তান হবে আমাদের ঘরে সন্তান আসবে বল তাই নাকি দাও ফলটা দাও বলে স্বামীর সঙ্গে চালাকি করলেন বলে সন্তান ফন্তান দিয়ে কি করবো এই তো ভালোই আছি এইসব বেকার ঝামেলা পেটে যন্ত্রণা হবে আবার মরেও যেতে পারি তারপর যদি আগুন লাগে ঘরে তার সন্তান অবস্থা আমি দৌড়াতে পারবো না যদি ঘরে আগুন লেগে যায় অনেক বিপদ সন্তানের দরকার নেই তো স্বামীকে মিথ্যে কথা বলে দিলেন যে এই ফলটা আমি খেয়েছি আসলে ফলটা কি করলেন গোপনে সে তার একটা দুঃসম্পর্কের বোন গরিব খুব তাকে দিয়ে দিলেন তুই খেয়ে নে আমার সব না এই ফলটা দিয়ে দিলেন গোমাতাকে গোমাতাকে দিয়ে দিলেন বাড়িতে গোমাতা ছিল গোমাতাকে দিলেন আর বোনকে যেটা প্রসঙ্গটা আমি তুললাম সেই বোনকে ওই দুঃসম্বন্ধে তাকে বললেন তাকে প্রচুর টাকা দেবো আমাদের ধন আছে তো সন্তানটা জন্ম হলে লুকিয়ে টুক করে আমাকে দিয়ে যাবি স্বামী তো সবসময় থাকে না বলবো এই সন্তান পোষে হয়ে গেছে বলে দেবো স্বামীকে বোকা বানালো স্থানীয় ভাবছে মনে মনে মন কলা খাচ্ছে তা আমাদের সন্তান হবে হঠাৎ দেখে কিছুদিন পর গোমাতার একটা সন্তান হলো এবং তার নিজের ঘরেও একটা সন্তান দেখতে পেল বলে স্বামী স্ত্রী বললেন এটা আমাদের সন্তান অপূর্ব কিন্তু সে অবাক হয়ে গেল গোমাতাটার যে সন্তান হলো সে অপূর্ব সন্তান পুরো মানুষের মতো কেন মন্তব্য তো করে দিয়ে মহাসাধু একটা আর কান দুটো খালি কান দুটো খালি গরুর মতো কান দুটো এরকম নড়ে গোমাতার মতো কিন্তু পুরো শরীরটা মানুষের মতো অপূর্ব দেখতে আর বিরাট বিদ্যান আস্তে আস্তে ছোটবেলা থেকে তাকে যখন মানুষ করলো বেদ আদি বেদ বেদান্ত এসব পড়ে সে এত বড় বিদ্যান হয়ে গেল সাধু হয়ে গেল কল্পনা করা যায় কিন্তু যে ছেলেটাকে ওই ওই বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসেছিল আমার সন্তান বলে পরিচয় দিয়েছিল সে দিনে দিনে নষ্ট চরিত্র এবং অত্যন্ত বদমাইশ হয়ে গেল রাজার বাড়িতে চুরি করে কোটালের বাড়িতে চুরি করে সাধারণ বাড়িতে চুরি করে বিশ্বাস সঙ্গ করে নোংরা করে আর বাড়িতে এসে পিতামাতাকে মারে পেটায় এই টাকা দাও আমার টাকা পড়িয়ে গেছে জুয়া খেলে সীমিত নেশা করে ধুন্দুকারী এইরম অত্যাচার করার পর ধুন্দুকারী ছেলেটার নাম দেওয়া হচ্ছে ধুন্দুকারী ধুন্দুকারী নাম দেওয়া হলো কেন এর বিচারটা আমাদের বৃন্দাবনের রসিক সাধুরা বলছে ধুম ধুম ধুম ধুম করতি ইতি ধুন্ধুকারি যে সবসময় ধুম ধাম মারা মারি কাটাকাটি করে হ্যাঁ ধুম ধুম করতি ইতি ধুন্ধুকারী এই জন্য তার নাম ধুন্ধুকারি হয়েছে তার ধান্দাটাই হচ্ছে ধুমধুম করা তো সেই মানুষ যখন বড় হলো পিতা মাতাকে পেটায় এবার পিতা তো দুঃখের সঙ্গে বলে দুধ ছাই নিকুচু করেছে একটা ছেলে ভাবলাম ভালো হবে ছেলের জন্য ত্যাগ করতে গেলাম এখন এটা কি ছেলে উঠলো উৎপাত এই ছেলের জন্য আর আমি থাকবো না এবার চলে গেল বলে তখন প্রথমে যে গেছিল জঙ্গলে তখন কি জন্য গেলে বলো সন্তান চাই এখন কি জন্য জঙ্গলে যেতে সন্তান কেন হলো এই সন্তান হওয়ার থেকে না হয়ে ভালো হতো তাহলে দেখুন মানুষের বুদ্ধিটা সেখানে গিয়ে আবার কান্নাকাটি করছে সেইখানে এবার আমরা দেখব এই গোকর্ণজি সেখানে এই যে ধুন্দুকারী তার মাকে ধুন্দুলি দেবীকে মেরে তাকে পেটাতো সে কোনো মতে কুয়াতে পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিল কে ধুন্দুলি দেবী আর সে বাড়িটা ফাঁকা হয়ে গেল কেন গোকর্ণে গিয়ে অত্যাচার থাকবে না সে তো মহাভাগবত বৈষ্ণব সে বলল দুধ চাই এসব অত্যাচার দেখে কি আমি আমার আমার তীর্থতে চলে যাই ভালোই হলো যা হয় ভঙ্গলের জন্যই হয় আর এদিকে আত্মদেবজি চলে গেল আত্মদেব কাঁদতে আরম্ভ করলো বললো আমি এখন কি করবো আমার এখন এত দুঃখ কষ্ট এখন কোথায় আমি যাই কার সঙ্গে আমি এই দুঃখটা আমি বিনিময় করি বলে কাঁদতে আরম্ভ করলো কো দুঃখ মে ব্যাপ হয় কার সঙ্গে এই দুঃখের বিনিময় করব। আমার তো মরো দুঃখ তখন এই গোকর্ণজি মহারাজ যে উপদেশ দিয়েছিলেন তার দু চারটে উপদেশ বলে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করব প্রথমেই কখন গোকর্ণজি ছিলেন মহাভাগবত বৈষ্ণব আর পিতা ভালো লোক ব্রাহ্মণ ব্যক্তি সরল কথা বলেন কিন্তু অজ্ঞানে রয়েছেন বুঝতে পারছেন না বাস্তবিক ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্ব লাভ করে তার অজ্ঞান থাকে না এই জন্য কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল আর তার সরলতা ছিল এই জন্য ব্রাহ্মণ বলা যেতে পারে একটু সরল ব্যক্তি মিথ্যে কথা বলতেন না কিন্তু তার সম্যক জ্ঞানের প্রকাশ হয়নি ব্রাহ্মণ কথার মানেই হলো ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন না তিনি ব্রাহ্মণ একটা পৈতে আছে আমি মুকুজ্জের ছেলে আমি চাটুর্যে এটা মূর্খের কথা হয় না এভাবে হয় না পৈতা সুতো ঝুলিয়ে বসে রয়েছে ব্রাহ্মণ এভাবে হয় না যার কাণ্ডজ্ঞানী হলো না যে কী করে ব্রাহ্মণ হয় যাই হোক প্রশ্ন হলো এই তখন এই এই ব্যক্তি অর্থাৎ আমাদের এই গোকর্ণজি মহারাজ পিতার কাছে গিয়ে পিতা পিতার এই দুঃখ কষ্টকে নিবারণ করার জন্য তার কাছে উপস্থিত হলো এবং এই এই যে আমাদের আত্মদেবজি মহারাজ প্রথমেই কাঁদতে আরম্ভ করলেন ছেলের কাছে বললেন আমাকে বাঁচাও আমি বড় কষ্টে পড়েছি আমাকে বাঁচাও মামুদ ধরো দয়া নিধে ছেলে গোকর্ণজি কে ছেলে তো গোমাতার সন্তান হয়েছে ছেলের মতোই সেই ছেলের কাছে বাবা কেঁদে পায়ে পড়ছে মামুদ ধরো দয়া নিধে হাত তুলে দিয়েছে আমায় বাঁচাও আমার অবস্থা খুব খারাপ আমাকে বাঁচাও তখন গোকর্ণজি মহারাজ যেসব উপদেশ দিয়েছিলেন তার দু চারটে দু একটা আলোচনা করব বেশি আলোচনা করার সময় নেই গোকর্ণী মহারাজ ভালো করে তাকে বোঝালেন দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজুতম এই দেহ মাংস রক্ত এই সংসার এর থেকে তোমার যে অভিনিবেশ অ্যাটেনশন তোমার এই অভিনিবেশটাকে তুলে নাও তা নাহলে পারবে না জয়া সুতা দিসু মমচাম মমতাম বিমুঞ্চ আর এটা আমার ছেলে এটা আমার স্ত্রী এইসব মমতা কেটে বাদ দিয়ে দাও পিতা তা পারবে না তারপরে এই উপদেশ করেছিলেন যে উপদেশটা আমি উচ্চারণ করেছিলাম হরিকথা শুরুর পূর্বে পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ এই একটা কথা সংস্কৃত না জানলে বোঝা যায় কিরকম বলছেন পশ্যানিশম পশ্য অনিশম অর্থাৎ অহর্নিশ তুমি লক্ষ্য করো এই জগৎ নাশবান এই জগতে কিসের উপর তুমি আস্থা রেখেছ পাশ্যানিশম জগৎ ইদম ইদম জগৎ এই বস্তুময় বস্তুময় জগৎ পাশ্যানিশম জগৎ ইদম খড়ভঙ্গনিষ্ঠম এ সবসময় ক্ষণভঙ্গু আজকে এ আছে কালকে মরে গেল এই টাকা পয়সা যে দোকান আছে পুড়ে গেল কিছু নেই এই জন্য বলছেন পশ্চিয়া নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম আর পিতা একটা উপদেশ করি আপনার সামনে রাখি বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ এই বৈরাগ্য রাগ রসিক ভবনিষ্ঠ কথাটা আমি সন্ধেবেলা একটু ব্যাখ্যা করব এখন কালে টাচ করে যাই বৈরাগ্য রাগ রসিক যখন হৃদয়তে বিরাগ উপস্থিত হয় বৈরাগ্য কথার ব্যাখ্যা আমি সন্ধেবেলা করব তাহলে অনেক লোক শুনতে পারবে বৈরাগ্য রাগ শিখো ভক্তিনিষ্ঠ ভগবানের চরণে যেন তোমার ভক্তি হয় তাহলে তোমার সমস্ত সমাধান সমস্যার সমাধান হয়ে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভগবত চরণে তোমার ভক্তি হয় আর কোনো সমস্যা থাকবে না সেক্ষেত্রে বলা হচ্ছে এই উপদেশ করলেন এরপর আরও অনেক উপদেশ করেছেন ভাগবত সোনার কথা বলেছেন ভাগবত ভাগবত সোনার কথা বলেছেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গর কথা বলেছেন এগুলো সব অল্প অল্প আমি সন্ধ্যেবেলা তুলব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সেবা করার কথা বলেছেন আর ভাগবত আদি শ্রবণের কথা বলেছেন সেই উপদেশের দ্বারা আত্মদেব প্রভু আত্মদেবজি মুক্ত বন্ধ হয়ে তিনি চলে গেছিলেন ভগবানের ধামে অনায়াসে এই ছেলের উপদেশ যেটা ছেলে বলছেন তেন মা ভাগবত বৈষ্ণব এবার ধুন্দুকারীর অবস্থাটা অল্প বলে আমি শেষ করব ধুন্দুকারীজি তাকে বেশ্যারা পাঁচজন বেশ্যাকে বাড়িতে এনে বাড়ি ফাঁকা পাঁচজন বেশ্যাকে রাতে বাড়িতে এনে অত্যাচার করছে এবং সেই বেশ্যাগণ চিন্তা করলেন যে এই যে আমাদের ধুন্দুকারী এ তো আমাদের যা চাই আমরা তাই দেয় টাকা পয়সা গয়নাগাটি চুরি করে ডাকাটি করে আনে এখন কিছুদিন পরে যদি রাজা বা আইন আইন আইন সংক্রান্ত যে যদি কোনো মামলা মোকদ্দমা চলে আসে তাহলে তো সম্পত্তিগুলো তল্লাশি করবে তল্লাশি করলে আমাদের কাছে যেগুলো সেগুলো নিয়ে যাবে তাহলে এক কাজ কর ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নিয়ে মেরে ফেলে আসবে রাত্রে ওই পঞ্চকন্যা পঞ্চবেশ্যা এটা একটা প্ল্যান প্রোগ্রাম করলো ওই যে রাত্রিবেলা যখন ও ফিরবে তখন ভিড়ে কিচ্ছু বলবি না খেতে ফেতে দিবি সব ঠিকঠাক করে সময় মতো পেছন থেকে এসে সবাই পাঁচজন মিলে আমরা ধরবো ও মুখ বেঁধে দিবি যেন চিৎকার করতে না পারে মুখ হাত পা সব বেঁধে দিয়ে তাকে মারবো লাস্টে যখন পেটাতে পেটাতে দুর্বল তখন কাঠ কাঠ জ্বালাবো আগুন আগুন জ্বালিয়ে কাঠ যেমন জ্বলন্ত সেটা মুখে দিয়ে দেবো দিয়ে তাকে এক সাক্ষাৎ মেরে ফেলে পেছনে বাগান আছে বাগানেতে বাগানেতে ঢুকিয়ে দেবো বাগানেতে পুঁতে দিয়ে ওপরে গাছ দিয়ে দেবো গাছপাত পেতে দেবো লোকে ভাববে গাছ আছে কিছু নয় এইভাবে পড়ে প্ল্যান প্রোগ্রাম করে ধুন্দুকারীকে তারা হত্যা করলো করে মাটির তলা রেখে চলে গেল যখনই তার আনইউজুয়াল ডেথ হলো যখন তার অপঘাতে মৃত্যু হলো পেতাত্তা হয়ে গেল তার আশা আকাঙ্ক্ষা আছে হৃদয় এবার পঞ্চকন্যা এরা পালিয়ে গেল বেশ্যাগুলো সব গয়নাগাটি সব নিয়ে সম্পত্তি নিয়ে বাগবাটোয়ারা করে এই হিন্দুকারী এখন পেতাত্তা রূপে ঘুরছে আপনাদের ধারণা নেই দু হাজার বছর আগের আড়াই হাজার বছর আগের পেতাত্তা এখনও রয়েছে উদ্ধার হয়নি এমন এমন জায়গা আছে সেই পেতাত্মা নিজে বলছে আমার দু হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল আড়াই হাজার বছর এখন আমার এখনো কিছু গতি হয় না আপনার পেতাত্মা হলে যে গতি হয়ে যাবে এমন কোনো কথা নেই আত্মহত্যা করলেই কোনো কথা নেই সেই ব্যক্তি পেতাত্মা হয়ে ঘুরছে এখন গ্রামবাসীর কাছে তীর্থ পর্যটন তীর্থ পর্যটন করতে করতে এই আমাদের গোকর্ণজি মহারাজ খবর পেলেন তোমার ফ্যামিলিতে সবাই চলে গেছে বাবা তো ভালো গতি লাভ করেছে তুমি উপদেশ করেছিলে আর মা তো কুয়াতে পড়ে মরেই গেছে পরে তোমার আমার মনে হয় তোমার ভাইয়েরও অপঘাতে কিন্তু বুঝে যাচ্ছে না আমরা গ্রামে থাকি আমরা ওই বাড়ির কাছ দিয়ে যেতে পারি না ভূতের অপঘাত মৃত্যু হয়েছে আমার মনে হয় আমরা বুঝতে পারছি না সবসময় পেতাত্তা ওখানে আ উ করে চিৎকার করে কি করা যায় তখন গোকর্ণজি ভাবলেন আমি বিভিন্ন তীর্থস্থানে যাই তাই গয়া তীর্থে আমি গেছি ঠিক আছে গয়া তীর্থে যখন এসছি ওই গয়া তীর্থে আমি আমার ভাইয়ের নামে পিণ্ডদান করে দেবো বাবার নামে ভাইয়ের নামে সব দিয়ে দেবো তিনি ভাইয়ের নামে পিণ্ডদান করে দিলেন পিণ্ডদান করে দেওয়ার অনেক বছর পর এবার ঘুরতে ঘুরতে তীর্থ পর্যটন করতে করতে দক্ষিণ ভারতের তিনি এসে আবার পুরনো গ্রামেতে নিজের গ্রামে এসছেন গ্রামে এসে রাত্রিবেলা একটু সন্ধে হয়ে গেছে রাত্রির পরে গ্রামে কেউ থাকে না তিনি বললেন রাত্রিবেলা চেঁচামেচি করে লাভ নেই গ্রামের লোক ছুটে আসবে তো রাত্রিবেলা আমাদের বাড়ি তো ফাঁকাই রয়েছে ওখানে একটুখানি ময়লা ফয়লা পরিষ্কার করে ওখানে বসে বললেন প্রদীপ জ্বালিয়ে বসে বললেন এখানে আবার বসে ভজন করছেন সাধুর কাজ ভজন করা ভজন করতে করতে হঠাৎ দেখেন দুম দাম দরজা জানলা আওয়াজ হচ্ছে বিরাট বিকট আওয়াজ হ্যাঁ উ এইসব লুকুকর্ণজি বলছি আবার কি ব্যাপার ওই পেতার তো আছে মনে হচ্ছে ভজন করতে করতে তো পেতারটা বিরক্ত করছে কখনো কখনো দ্বীপ নিবি দেয় কখনো চেঁচামেচি করে হাওয়া করে কাঁদে কখনো আবার হাতি ঘোড়া বিভিন্ন রূপ ধারণ করে ভয় দেখাতে আসে গোকর্ণজি মহাভাগবত বৈষ্ণব সে ভগবান মালা জপ করতে করতে বলে এই কে তুমি কি জন্য এরম করছো সে কথা বলতে পারছে না ও করছে গলায় আওয়াজ এখানে তোকে গলা টিপে মেরেছে গলায় দড়ি বেঁধে দিয়েছে মুখে আগুন দিয়েছে বিভিন্নভাবে মেরেছে তাকে কষ্ট হচ্ছে যেভাবে যে কষ্ট পায় সেরাম পায় তুলসীদাসজি যখন ওইসব কথা তুললে অনেক দেরি হয়ে যাবে তুলসীদাস যে একটা পেতাত্তাকে রোজ জল দিত তিনি জানতেন না তিনি শৌচকর্ম করতেন অযোধ্যার সীমার বাইরে শৌচকর্ম ফেরার সময় রোজ একটা কাঁচা কাঁটা গাছেতে যে জলটা শৌচ করতেন তার একটু জল বেঁচে থাকতো ওটা ফেলে দিতেন ওইখানে একটা পেতাত্তা থাকতো তিনি জানতেন ওই পেতাত্তাটা উপকার করেছিল এটা আমি পরে বলবো হরিকথায় সবার সামনে তুলসীদাসজির এখানে গোকর্ণজি যখন সেই প্রেতাত্মা কথা বলতে পারছে না তখন কমন্ডুল থেকে জল নিয়ে এরকম মন্তব্যত করে ছুড়লো ছুঁড়ে প্রেতাত্মা যেখান দিয়ে আওয়াজ আসছে ছুড়লো জলের ছেটার পরে তার কণ্ঠস্বরটা স্বাভাবিক হয়ে গেল কষ্টটা একটু কমে গেল কারণ ভগবানের মন্তব্য তো করে দিয়েছে বলে তখন কাঁদতে কাঁদতে বলছেন এই তুই কে এরম করছিস বলছে অহম ভাতাত দিয়স্মি ধুন্ধুকারী নামত সকি অন্য দোষে ন ব্রহ্মোত্তম নাসিতম মায়া আমাকে চিনতে পারছো না আমি তোমার ভাই ধুন্দুকারী আমার নিজের দোষে আজ আমার এই পেতাত্ম অবস্থা সেই পেতাত্মা বলছে বলে আমাকে এবার বাঁচাবার ব্যবস্থা করো বাঁচাবার ব্যবস্থা করব তোমার নামে তো আমি শুনতে পেয়েছিলাম তুমি মরেছ তোমার নামে তো আমি পিণ্ডদান করেছিলাম গয়াতে কি তোমার উদ্ধার হলো না কেন বলো তখন পেতাত্মা বলছে গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি তুমি যদি একশো বার গয়াতে পিণ্ডদান করো আমার উদ্ধার হবে না এবার সবার যারা আছে তারা বললেন গয়াতিতে তাহলে আর যাবো না যখন এরকম কথা শুনতে পেলাম একশো বার পিণ্ডদান করলে উদ্ধার হবে না তাহলে গয়াতীর্থে গিয়ে কী হবে কিন্তু গয়াতিত্বের মহিমাটা আপনি জানেন না যে কোনো ব্যক্তির নামে শ্রদ্ধা ভরে গয়াপিণ্ডে গয়াতে পিণ্ডদান করলে সে ব্যক্তি হবেই হবে কৃপা কিন্তু তাহলে এই কথা বললে কেন পেতাত্তা বলে প্রশ্ন হলো যে পিণ্ডদান করবে তোমার যদি বাবা চলে গিয়ে থাকে আর বাইরের বাজারের কোনো ছেলে যদি তার নামে পিণ্ড দেয়া হবে হবে না তো তোমার বংশের কাউকে পিণ্ড দিতে হবে এখানে প্রশ্ন হলো আপনারা প্রথমেই একটা ব্যাপার বিচার করেন নাই এই যে ধুন্দুকারী সেই ধুন্দুকারী আদৌ আত্মদেবের ছেলে ছিল না ছিল আত্মদেবের ছেলে ছিল কি সেই বংশে ছিল না বংশে ছিল তাকে তো বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এসছে ওই কোন কোন একটা মহিলা থেকে টাকা গোপনে টাকা দিয়ে তাকে এনেছে সেই বংশের নয় সেই জন্য যে সেই বংশের নয় সে কোথাকার কে তার সঙ্গে গোত্র আদি কিছু তারা তো জানে এটা আমাদের ওই গোত্র দিয়ে ওই গোত্র দিয়ে সে পিণ্ড দিয়েছে পিণ্ড দিতে গেলে গোত্রর দরকার জানেন কি আপনার গোত্র ঋষি সব দরকার হয় গোত্ত মানেই তো ঋষি ঋষির নাম বলতে হবে সান্নিল্য গোত্ত সান্নিল্য ঋষি অচ্যুত সব বলতে হবে এখন মন্ত্র ভুল হয়ে গেছে তাহলে পিণ্ডর কাজ হয়নি বোঝা গেল কি বললাম ওরা তো ভেবেছিল আত্মদেবের ছেলে অত জানে না তাই জন্য সেই মন্ত্রতে করেছে মন্ত্র ভুল তো পিণ্ড কাজ হয়নি আত্মদেবের ছেলে তো এটা নয় এই জন্য গয়ার মহিমা সম্বন্ধে আপনারা ওয়াকিবহল থাকবেন যেন আমার কথাতে পেতাত্মার কথাতে মনে করবেন না গয়াধামের কোনো মহিমা নাই সিদ্ধান্ত ভালো করে বুঝবেন গয়ার বিশাল মহিমা ভগবানের অ্যাসিওরেন্স আছে এরম প্রতিজ্ঞা করে বলেছেন আঙুল দেখিয়ে গয়ায় যে পিণ্ডে দেবে তার উদ্ধার হবে যার জন্য চৈতন্য মহাপ্রু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য মহাপ্রু কৃষ্ণ তিনিও পিতা জ্বলে যাওয়ার পর পূর্বাশ্রমে থাকতে পিণ্ডদান করতে গেছেন লীলা এটা ভগবানের আবার পিণ্ডদান নিজের পিতার নামে জগন্নাথ মিশ্রের নামে পিণ্ডদান করেছিলেন গয়াতে কেন ভগবান যদি না দেখান তাহলে বলে পিণ্ড পিণ্ড সব বেকার কথা হ্যাঁ আমাদের আবার ইংরাজিতে বলে ফুনারাল কেক হ্যাঁ, ইংরাজিতে বলে কেক দান করবে পিঠে আমরা ওই পিণ্ডদানের পিণ্ড কথা বলে না হ্যাঁ এখন এই পিণ্ডদান করবে পিণ্ডদান করা উচিত এখন গোকর্ণজি দেখলেন তাহলে কি করব। এ তো হলো না তাহলে কি করব তোমার জন্য তখন উপর থেকে তিনি গ্রামের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতের দেখে বললেন এরাম এরাম ঘটনা এখন কি করব। উদ্ধার হয়নি ভাই তার বললেন এক কাজ করো তো বিভিন্ন রকম সব চেষ্টা করো সৎকর্মে যাগযজ্ঞ যেটা যেটা যে যার উপদেশ হলো বললো যে যার উপদেশ বলল কি তাতেও কাজ হচ্ছে না বলে তাহলে দাঁড়াও গোকর্ণীজি এবার বলল পেতার থেকে বললো তুমি এক কাজ করো তুমি নিজের জায়গায় চুপচাপ থাকো আমি রাত্রিবেলা ভজন করে এবার জানি কি করতে হবে ভজন করে মনকে স্থির করলেন সকালবেলা উঠে তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করলে হে সূর্যদেব সকালে উঠেই আমি তোমার কিন্তু আরাধনা করি ভজন করি সূর্য নারায়ণ তুমি আমার জন্ম থেকে এটা করে এসছি আর আমার মা হচ্ছে গৌমাতা আমি গোকর্ণজি তো আমার ভজন যদি ঠিক থাকে তাহলে দয়া কর আমি যদি তোমাকে জলদান করে থাকি আজকে তোমার কৃপা করতে হবে আজকে তুমি বলে দাও সৎকর্মের অনুষ্ঠানটা কি করব। সৎকর্মের অনুষ্ঠান কী সেই সৎকর্মের অনুষ্ঠানটার ব্যাপারে যখন তিনি বুঝতে পারলেন ভাগবত পারায়ণ করলে পরে ভালো হবে সূর্যদেবকে ভয় দেখিয়েছিলেন যদি তুমি না আমাকে আজকে উপদেশ করো কি করতে হবে তাহলে আমি কমুন্ডল থেকে জল নিয়ে তোমার গতিকে আমি স্তম্ভন করে দেব তুমি আর যেতে পারবে না আর দুকুর সন্ধে রাত হবে না সূর্যদেবকে আমি ভয় দেখিয়েছি জল নিয়ে বলছে তুমি যদি না আমাকে উপদেশ করো জল দিয়ে তোমার গতি আমি স্তম্ভ এত ভজনের গতি আপনারা গল্প মনে করেন নাকি ভাগবতী চৈতন্য চৈতন্যতে আছে সাদ্দি সতী সাদ্দি সেই তার পতির জন্য কি করেছিল সূর্যকে স্তম্ভন করেছে বলছি সকাল হয় তো স্বামী মারা যাবে বলে বেটা সকাল হবেই না মারা যাবে কি করে সকাল হতেই দেবো না যা সতী সাবিত্রী এরকম শক্তি আপনারা জানেন না সাবিত্রী সত্যবাণী তো শুনেছেন কিচ্ছু শোনেননি খালি বিভিন্ন জড়জগতের শিক্ষা গ্রহণ করেছে তো সেখানে সেই ভাগবতী মহাপুরাণের এবার পারায়ণের কথা বলা হলো গোকর্ণজি মহারাজ ভাগবত কথার আয়োজনের ব্যবস্থা করেছিলেন আয়োজন করার পর তিনি অপূর্বভাবে ভাগবত কথা কীর্তন করেছিলেন এবং ধুন্দুকারী বলছেন আমি কোথায় বসবো আমি তো পেতাত্তা আমার তো কোনো চেয়ার ফেয়ার হবে না আমি তো হাওয়াতে নড়বো পেতাত্তা মানে বায়ু তখন গোকর্ণজি বলে এক কাজ করো এখানে একটা সাতটা গিঁটের বাঁশ পুঁতে দাও বাঁশ মাটি আছে মাটিতে পুঁতে দাও ওই বাঁশের প্রথম গাঁটেতে তুমি ঢুকে যাও আর সাত দিনে সাতটা গাঁট ফট ফট করে একদিনের কথা শেষ হচ্ছে একদিনের বাঁশের গাঁট ফেটে যাচ্ছে সাত দিনে সপ্তগ্রন্থি নির্মুক্ত হয়ে এই ধুন্দুকারী কি হলো সকালের সম্মুখে দেখলেন যে বৈকুণ্ঠ থেকে রথ এলো বিষ্ণুর পার্শ্বদগণ এলেন তাকে রথে চড়িয়ে নিয়ে চলে গেলেন বলো গৌর প্রেমানন্দে হরি হরি বোধ শ্রীমৎ ভাগজী মহাপুরাণের মহিমা সম্বন্ধে আপনাদের যদি এরকম সন্দেহ থাকে তা আপনারা নিজে দেখবেন প্রেতাত্মা থাকলে অবশ্য ভাগবত কথার উদ্দেশ্য খালি প্রেতাত্মাকে তাড়ানো নয় কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়া অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়া এই সামান্য কারণে পুত্র নেই আমার পুত্র হয়নি ভাগবত কথা বললে আমি জানি পুত্র হয় এইসব করবেন না করলে বিপদ যা দিয়েছে ভগবান সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আজকে এই পর্যন্ত বলে আমি বিশ্রাম দিতে যাই পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গু নিঃসম বৈরাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ वाञ्छा कल्पतरुवश के पास सिंधु पतितानं पावन विष्णुभ्यो नमो